আল্লাহু আল্লাহ জিকির করো মুর্দা দিলকে জিন্দা করো ইবাদাতের মজা পাবে যদি অন্তর দিয়ে তাকে ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো মুর্দা দিলকে জিন্দা করো ইবাদাতের মজা পাবে যদি অন্তর দিয়ে তাকে ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করিয়া মোদের দিলেন পাঠাইয়া প্রিয় নবীজির উম্মতেরি অনুসারী বানাইয়া সৃষ্টি করিয়া মোদের দিলেন পাঠাইয়া প্রিয় নবীজির তেরি অনুসারী বানাইয়া কি শুকুর তার আদায় করো কি বা তার গোলামি করো আর থেকো না পাপে ডুবে ওই আল্লাহর নামের তসবি পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করো মোরদা দিলকে জিন্দা করো ইবাদতের মজা পাবে যদি অন্তর দিয়ে তাকে ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ দুই চোখ দিয়া এই দুনিয়া কত সুন্দর দেখতে পাই কথা বলার শক্তি দিয়েছ তাই আজ তোমার গুণ গান গাই দুই চোখ দিয়া এই দুনিয়া কত সুন্দর দেখতে পাই কথা বলার শক্তি দিয়েছ তাই আজ তোমার গুণ গান গাই গোলাম হিসেবে কবুল করো এই অধমকে রহম করো গাইতে যেন পারি তোমার শান এই তৌফি কামাই দান করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো মোর মুর্দা দিলকে জিন্দা করো ইবাদাতের মজা পাবে যদি অন্তর দিয়ে তাকে ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো মুর্দা দিলকে জিন্দা করো ইবাদাতের মজা পাবে যদি অন্তর দিয়ে তাকে ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ